আমাদের প্রিয় নবীর আগমনে সারা পৃথিবী যেন মুখরিত হয়ে উঠল মা আমিনার কোল জুড়ে উদ্ভাসিত চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করল সবাই জানালো হাজারো সালাম ধরতে আগমনে প্যার নবী লো সালাম ধরতে আগমনে প্যারা নবী ধরতে আগমনে প্যার নবী লও সালাম ধরতে আগমনে প্যার নবী লও সালাম দুরুদ পাঠাও সুরভি ছড়াও ঝুমঝুম বাজাও তারি গান গাও দুরুদ পাঠাও সুরভি ছড়াও ঝুমঝুম বাজাও তারি গান গাও ধরতে আগমনে প্যার নবী লও সালাম ধরতে আগমনে প্যার নবী লও সালাম گھر کے آگ منی پیارن بھی لو سلم مرحبیا مصطفیٰ مرحبیا مصطفیٰ مرحبیا مصطفیٰ مرحبیا مصطفیٰ پخری گنے لو سلم یہ اسلام السلام پکری گنے لو سلم یہاں بھی اسلم پکری گنے لو سلام یا حبیبی السلام গানে গানে মুখরিত গানে গানে মুখরিত গানে গানে মুখরিত রসুল প্রেমে ডুবে যা ধরতে আগমনে প্যার নবী লাউ সালাম ধরতে আগমনে প্যার নবী লাউ সালাম আগমনে প্যার নবী লাও সালাম মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া চারিদিকে খুশির মেলা শিশু নবী করছে খেলা চারিদিকে খুশির মেলা শিশু নবী করছে খেলা চারিদিকে খুশির মেলা শিশু নবী করছে খেলা মা আমিনার কোলে যেন মা আমিনার কোলে যেন মা আমিনার কোলে যেন পূর্ণিমারি চাঁদ এলো ধরাতে আগমনে চার নবী লাউ সালাম ধরাতে আগমনে চার নবী লাউ সালাম رکھے کے گولی پیار نبی رو سالم مرحبیا مصفا مرحبیا مصطفا مرح بھیا مصطفا مرح بھیا مصفا فل فٹ پھول ہسے جائے بولی پھول رکولی ہسے ہسے جائے بولی پھول فٹ پھولے رکولی ہسے ہسے جائے بولی کملی والا صحیح دن کملی والا صحیح دن کملی والا صحیح دن وشو واسی دینا ধরাতে আগমনে প্যার নকি লৌতালম ধরাতে আগমনে প্যার নকি লৌতালম ধরাতে আগমনে প্যার নকি লৌতালম দুরুদ পাঠা সুরভি তারাও ঝুমঝুম বাজাও তারি গান গাও দুরুদ পাঠাও সুরভি তারাও ঝুমঝুম বাজাও তারি گھر آگم آگمنی چار نبی نوتالم گھر کے آگمنی چار نبی لو تالم مر حبیا مصطفیٰ مر حبیا مصطفیٰ مر حبیا مصطفیٰ مر حبیا مصطفیٰ مر حبیا مصطفیٰ مر حبیا مصطفیٰ مر حبیا مصطفیٰ مر حبیا مصطفیٰ